মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাতাম আলা মানলা নবিয়া বাদা সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সত্য মিথ্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা পেশ করছিলাম সত্য এমন একটি কর্ম যা মানুষকে পৃথিবীতে সম্মানিত করে যা পরকালে মানুষকে জান্নাতে নিয়ে যাবে মিথ্যে এমন একটি কর্ম যা মানুষকে দুনিয়াতে অপমান করে পরকালে মানুষকে জাহান নামে নিয়ে যাবে এ ব্যাপারে কোরাদ সোলামি রাজিয়াল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলিহে ওসাল্লাম বলেছেন ইন আহবাবতুম আইহিবাকুমুল্লাহ রসুলহু যদি তোমরা চাও যে আল্লাহ এবং আল্লাহ রাসুল তোমাদের ভালোবাসুক কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রাসুলের ভালোবাসা পেতে চায় তাহলে সে যেন কয়েকটি কাজ করে তার একটি হচ্ছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন অদ্দু এজা তুম আমানত রাখা হলে সময়ে প্রদান করো এই কাজটা তোমাদের জরুরি কাজ তাহলে আল্লাহ ভালোবাসবেন আল্লাহ রাসুলও ভালোবাসবেন আরেকটি হচ্ছে অসদকু এদা হাদ্দাস্তম সত্য কথা বলো যখন তোমরা কথা বলবে কথা বললে যদি সত্য কথা বলো তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের ভালোবাসা পেয়ে যাওয়া এরপরে তিনি বললেন ও আহসেন জেওয়ারা মান জাওয়ারাকম যারা তোমাদের প্রতিবেশী তাদের সাথে তোমরা ভালো আচরণ করো প্রতিবেশীর সাথে ভালো আচরণ করলে তোমরা ইহকাল এবং পরকালের সফলতা পেয়ে যাবা আনাস রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন মানসারাহু আইহিবাল্লাহ রসুল্লাহ কাউকে যদি ভালো লাগে যে সে আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসবে আও ইহব্বহুল্লাহ রসুলহু অথবা আল্লাহ এবং আল্লাহ রাসুল তাকে ভালোবাসবে কেউ যদি আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসতে চাই অথবা কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রাসুলের ভালোবাসা পেতে চায় তাহলে তিনটা কাজ করতে হবে আল্লাহ রসুল বলেন সে যেন সত্য কথা বলে যখন কথা বলবে কথা বললে সত্য বললেই আল্লাহ এবং আল্লাহ রাসুলের ভালোবাসা পেয়ে যাবে তিনি বলেন বল ইউদ্দি আমানাতাহ এই যা উতুমেন্তুম যখন আমানত রাখা হবে তখন সময়ও যেন যথাযথভাবে তা প্রদান করে তাহলে সে আল্লাহকেও ভালোবাসলো সে আল্লাহর রাসুলকেও ভালোবাসলো তারপরে রাসুল সাল্লা সাল্লাম বলেন সে যেন তার প্রতিবেশীকে ভালোবাসে মানুষ যদি তার প্রতিবেশীকে ভালোবাসে তাহলে তার একটা সফলতা রয়েছে সে জান্নাতে চলে যাবে সম্মানিত দিনী ভাই বোন আসলে প্রতিবেশীর বিষয়টি চলে আসলে এখানে যা খুব গুরুত্ব সহকারে বলা আমরা প্রয়োজন মনে করছি তা আমরা সত্য মিথ্যার পর্বে গুরুত্বপূর্ণ আলোচনাই হেতু প্রতিবেশীর কথাটি আমরা কিছু গুরুত্ব সহকারে বরং যথাযথ গুরুত্ব সহকারে আমরা এটা পেশ করছি আশাবাদী যে আপনারা মনোযোগ সহকারে শুনবেন এ ব্যাপারে আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহ তালার ইবাদত করো এবং আল্লাহ তালার সাথে বিন্দুমাত্র শরিক করো না অবিল ওয়ালে দাইনে এহসানা এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচারণ করো ভালো আচরণ করো অবেদিল কুরবা অল এতামা অল মাসাকিন আর নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো এতিমদের সাথে ভালো আচরণ করো মিসকিনদের সাথে ভালো আচরণ করো এরপর আল্লাহ তালা বলছেন ওয়াল জার দিল কুরবা ওয়াল জার ইল জনব যারা নিকট প্রতিবেশী তাদের সাথে ভালো আচরণ করো যারা দূরবর্তী প্রতিবেশী তাদের সাথে ভালো আচরণ করো এরপরে আল্লাহ তালা বলেন বিল জাম্বে চলার সাথী ট্রেনে বাসে রাস্তায় পৃথিবীর যেখানেই হোক না কেন পথের যিনি সাথী তার সাথে তোমরা ভালো আচরণ করো এরপরে আল্লাহ তালা বলেন অবনিসাবিল পথিকের সাথে ভালো আচরণ করো যারা পথিক যারা পথে চলে তাদের সাথে ভালো আচরণ করো অমা মালাকাত আয়মানকুম আর তোমাদের ডান হাত যাদের মালিক অর্থাৎ দাস দাসীর সাথে ভালো আচরণ করো এরপরে আল্লাহ তালা বলছেন নিশ্চয় আল্লাহ তালা যারা অহংকারী তাদেরকে ভালোবাসেন না অত্র আয়াতের শেষ অংশে আল্লাহ তালা অহংকারীকে ভালোবাসেন না এই কথা বলে বললেন আল্লাহর এবাদত না করা অহংকারের পরিচয় পিতা মাতার সাথে ভালো আচরণ না করা অহংকারের পরিচয় নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ না রাখা অহংকারের পরিচয় এবং এতিমের সাথে মিসকিনদের সাথে ভালো আচরণ না করা অহংকারের পরিচয় নিকট প্রতিবেশী দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ না করা অহংকারের পরিচয় পথের সাথী যারা পথে চলে বাসের ট্রেনে তাদের সাথে ভালো আচরণ না করা অহংকারের পরিচয় যারা পথী রাস্তায় আছে তাদের সাথে ভালো আচরণ না করা অহংকারের পরিচয় অধীনস্থ দাস দাসীদের সাথে ভালো আচরণ না করা অহংকারের পরিচয় সম্মানিত দর্শক মণ্ডলী আমরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার কথাটি পেশ করতে চাচ্ছি তার সাথে আরেকটি কথা চলে এসেছে এতিম আমরা এতিমের কথাটি একটু স্পষ্ট করে নেওয়ার পরে প্রতিবেশীর কাছে ফিরে আসছি ইনশাআল্লাহ আল্লাহ তালা এতিমের ব্যাপারে অন্য জায়গাতে বলেন ওয়াইদা হাজার আল উল উল কুরবা ওয়ালিয়াতামা ওয়াল যদি তোমাদের অর্থ সম্পদ বন্টনের সময় যে কোনো সম্পদ বন্টনের সময় এতিম উপস্থিত হয়ে যায় নিকট আত্মীয় মিসকিন দরিদ্র মানুষ উপস্থিত হয়ে যায় তাহলে তোমরা তোমাদের ওখান থেকে তাদের কিছু রুজি হিসেবে দিয়ে দাও অকুল উলহম কলান মারুপ আর তোমরা তাদের সাথে ভালো কথা বলো সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ তালা অত্র দুটি আয়াতে এতিম প্রতিবেশী বিশেষভাবে ফকির মিসকিন এতিমদের সাথে ভালো আচরণ করার জন্য জোরালোভাবে আদেশ করেছেন এবং তাদেরকে সময়ে যতদূর সম্ভব কিছু প্রদান করার জন্য তিনি বলেছেন এই ব্যাপারে আমরা আল্লাহ তালা বিভিন্ন জায়গাতে যা বলেছেন তার কিছু অংশ আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি আল্লাহ তালা বলেন আপনি সে লোককে দেখেননি প্রতিফল দিবসকে মিথ্যা মনে করে প্রতিফল দিবসকে এই জন্য মিথ্যা মনে করে ফাদালিকাল্লাদি ইয়াদউল ইয়তিম ও এতিমকে গলা ধাক্কা দেয় এতিমকে বাড়ি থেকে বের করে দেয় মিসকিন মিসকিনকে খাদ্য দেওয়ার ব্যাপারে সে উৎসাহিত করে না অতএব এই সেই মৃত্যু যে বিচার দিবসকে অস্বীকার করে মিসকিনকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় আল্লাহ তালা অন্য জায়গাতে বলেন ওলা তুকরে মুন আল ইয়তিম তোমরা এতিমদের সম্মান করো না তোমরা এতিমদের সম্পদ ভক্ষণ করো খেয়ে ফেলো আল্লাহ তালাবত্র আয়াতে এতিমকে সম্মান করার জন্য যথাযথভাবে বলেছেন এতিমেরা মানুষের কাছে সম্মান পর অধিকার রাখে আল্লাহ তালা অন্য জায়গাতে বলেন আম্মাল ইয়তিমা ফালা তাকাহার সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ অল্প বিরতির পরে এ বিষয়ে আবারও গুরুত্বপূর্ণ কথা হবে আসসালামু আলাইকুম বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আল কোরআনের জ্ঞানের ধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান কাল রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ইসলামের আলো আল্লাহ সুহামতাল্লাহ সাদ করছেন কোরআনে কারিমে তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ সৃষ্টি করেছে বার্তা তোমরা নারীকে সব ভালো উপদেশ প্রদান করো এটাই হচ্ছে বিধান শরিয়াতের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মই নারীকে মর্যাদা দেয়নি মুজাফার বিন মহসিন আব্দুর রাজাক bin Yusuf, Dr. Hafiz ABM Hasbullah, Ahmadullah bin Muhammad Dilbar Hussain, Jahangir Alam. যা নারী পুরুষের জন্য নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা আছে মানবতার অস্তিত্বের নারী এবং পুরুষ প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ এবং দয়া সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে জানুন কেন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন আলেমদের সংসর্গে কাল রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ইমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের শিক্ষাসমূহ কী শেখ হারুন হোসেন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার সমূহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চল্লিশ হাদিস পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য প্রতীক্ষমান রয়েছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি জাজাকুমুল্লাহ খায়ের আল্লাহ আপনাদের যাজায় খায়ের দান করুক এবং আলোচনা অনুযায়ী চলার তৌফিক দান করুক আল্লাহ আমিন বলছিলাম আল্লাহ তালা অন্য জায়গাতে বলেন তোমরা এতিমকে তিরস্কার করো না এতিমের প্রতি কঠোরতা করো না ভিক্ষুককে নিন্দে করো না ভিক্ষুককে তিরস্কার করো না আল্লাহ তালা এতিমের প্রতি কঠোরতা করতে কঠিনভাবে নিষেধ করেছেন এতিমকে তিরস্কার করতে তিনি কঠিনভাবে নিষেধ করেছেন আল্লাহ তালা অন্য জগতে বলেন ওই তো এমুনা তো আমালা হুব্বিহী আসিরা তাদের খাদ্যের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা এতিমকে খাদ্য প্রদান করে মিসকিন বন্দিদেরকে খাদ্য প্রদান করে যারা এতিম মিসকিন বন্দীদের খাদ্য প্রদান করে তারাই ইহকালে এবং পরকালে সফল মানুষ আল্লাহ তালা এতিমদের বিষয়টি আরো গুরুত্ব সহকারে এইভাবে বলেন ফালাক তাহামাল আকাবা সেই লোক দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারল না অমাদ রাকামাল আকাবা হে মোহাম্মদ আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি ফাক্য রাকাবা তা হচ্ছে দাস দাসীকে মুক্ত করা টাকা পয়সা দিয়ে যদি মানুষ দাস দাসীকে মুক্ত করে দিতে পারে তাহলে সে দুর্গম গিরিপথ অতিক্রম করল আও ইত আমন ফি ইয়মিন দি মাসগাবা এতিমান দা মাকরাবা আও মিসকিনান দা মাতরাবা অথবা ক্ষুধার্তের দিনে দুর্ভিক্ষের দিনে নিকট আত্মীয় এতিম ধুলোই মলিন মিসকিনকে খাদ্য প্রদান করল যে ব্যক্তি নিকট আত্মীয় এতিমকে এবং ধুলোই মলিন মিসকিনকে খাদ্য প্রদান করতে পারে সেই দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারবে সেই জান্নাতের সুন্দর পথে চলে যেতে পারবে বলছিলাম সম্মানিত দর্শক মণ্ডলী এতিমের আহার যোগানো এতিমকে মূল্যায়ন করা এতিমকে খেতে দেওয়া এটা হচ্ছে দুর্গম গিরিপথ অতিক্রম করা এতিমের বিষয়ে আমরা রাসুল সাল্লাহ আলি সাল্লামের বল কথা আরও দেখতে পারি তিনি একদা বলেন আবু হরিয়াল্লাহ তাল তালহর বিবরণ রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন আনা ওয়া কাফুল ইয়াতিম ফিল জান্নাতে হাকাজা ও বেদিহি তিনি বললেন এতিম এবং আমি দুইজন জান্নাতে একসাথে এইভাবে থাকব এরপরে তিনি হাতের ইশারা করে এই আঙ্গুল দুইটি একসাথে জমা করলেন তবে একটু মধ্যে ফাঁকা রাখলেন একটু মধ্যে ফাঁকা রেখে বললেন শুনে রাখ যারা এতিমের লালন পালন করে এতিমের আহার যোগাতে পারে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকব সম্মানিত দর্শক মন্ডলী পৃথিবীর সকল মুসলিম ভাই বোনকে বলতে চাচ্ছি যারা যেখানে পিস টিভির সামনে বসে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন তাদের নিকটে আমাদের আন্তরিকভাবে জোরালো অনুরোধ যে আপনারা এতিমকে ভালোবাসতে শিখুন এতিমকে খেতে দিতে শিখুন আবু হরাই আল্লাহ আন্না নবী আলি সাল্লাম কালবিহি একদা এক লোক আল্লাহ রাসুলের কাছে অভিযোগ করেছিল যে তার অন্তরটা বড় শক্ত তার অন্তরটা বড় কঠিন কঠোর তখন আল্লাহ রসুল বললেন ইমসাহ রাস আল এতিমে তুমি এতিমের মাথাটা হাত দিয়ে বলিয়ে দাও তাহলে তোমার অন্তর নরম হয়ে যাবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা অনেক অনেক দিন আগেকার একটা কথা শুনে থাকি তা হচ্ছে যে এতিমের মাথায় হাত বোলাতে হয় অত্র হাদিসেও বোঝা যাচ্ছে যে এতিমের মাথায় হাত বোলানো এটা আল্লাহ রাসুলের আদেশ এতে মানুষের অন্তর নরম হয়ে যায় এতে মানুষ সফলতা অর্জন করতে পারে আপনারা এতিমকে ভালোবাসতে শিখুন এতিমের মাথায় হাত বলিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করুন অসহায় এতিমকে হাওয়ার দিয়ে জান্নাত কেনার চেষ্টা করুন যা মানুষের জন্য একান্ত জরুরি যে হক এতিম মানুষের কাছে রাখে আজকে দেখা যাচ্ছে মানুষ এতিমের অর্থ সম্পদকে লুটে খাচ্ছে এই কারণেই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ ধ্বংস হবেই এক আল্লাহর সাথে শরিক করে যারা দুই মানুষকে হত্যা করে যারা তিন জাদু করে যারা চার এতিমের মাল ভক্ষণ করে যারা পাঁচ সুদ খায় যারা ছয় যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায় যারা সাত সতী সাধ্যি নারীর উপরে অপবাদ লাগায় যারা তারা ধ্বংস হবেই অত্র হাদিসে এতিমের সম্পদকে ভক্ষণ করে যারা ধ্বংস করে যারা অন্যায়ভাবে তাদের ধ্বংস সুনিশ্চিত এতিমকে আহার দিয়ে জান্নাত পাওয়া যায় যেমন এতিমের সম্পদ নষ্ট করে পরকাল হারিয়ে যায় তেমন এ কারণে আল্লাহ তালা বলেছেন তোমার অর্থ সম্পদ বন্টনের সময় যদি এতিম চলে আসে তুমি তার জন্য কিছু তোমার অর্থ হতে প্রদান করে দাও এবং তাকে তুমি নরম ভাষায় কথা বলো এই কারণে আল্লাহ তালা বলেছেন এতিমকে কখনো তাচ্ছিল্য সহকারে দেখো না এতিমের সাথে কঠোর আচরণ করো না এই কারণে আল্লাহ তালা মানুষের সাথে ভালো আচরণের এক লম্বা বিধান পেশ করার পরে তিনি এতিমের বিষয়টি গরুত্ব সহকারে দেখেছেন আল্লাহ তালা বলেছেন তোমরা আল্লাহর সাথে সেরেক করো না এক আল্লাহর ইবাদত করো তিনি বলেছেন পিতামাতার সাথে সদাচারণ করো তিনি বলেছেন অদিল কুরবা যারা নিকট আত্মীয় তাদের সাথে সদাচরণ করো তিনি বলেন এতিম যারা তাদের সাথে সদাচরণ করো এতিমের সাথে সদাচরণের ফলাফল জান্নাত এতিমকে খাদ্য প্রদানের ফলাফল জান্নাত সম্মানিত দর্শক মণ্ডলী আল্লাহ তালা এতিম এবং মিসকিন দুজনকে পাশাপাশি রেখেছেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম মিসকিনের কথাটি পেশ করে বলছেন আবু হরাই রাজি আল্লাহ তালা বলেন আল্লাহর নবী বলেছেন অল কায়েমে লাফতর অসায়েমে লা ইফতেরো যারা বিধবাদের আহার যোগাতে পারে যারা বিধবা নারীর প্রতি যথাযথ লক্ষ্য রাখতে পারে যারা বিধবা নারীকে দেখাশোনা করতে পারে যারা বিধবা নারীর বাসস্থানের ব্যবস্থা করে যারা মিসকিনকে আহার দিতে পারে যারা দুস্থ গরিব মিসকিনের বাসস্থানের ব্যবস্থা করতে পারে তারা আল্লাহর পথে যুদ্ধকারীদের মতো আল্লাহর পথে যুদ্ধ করলে যে নেকি পাওয়া যায় জেহাদের নেকি মানে না মানুষ আল্লাহর পথে জেহাদ করে যে নেকি পায় মানুষ যদি বিধবাদের দেখাশোনা করে খাওয়ার ব্যবস্থা করে বাসস্থানের ব্যবস্থা করে তাহলে সে যোদ্ধাদের মতোই নেকি পাবে শুধু তাই নয় আল্লাহ রসুল বলছেন কাল কায়েমে লায়ফ তর ওই ব্যক্তির মতো নেকি পাবে যে ব্যক্তি তাহাজুদ পড়ে কিন্তু কোনো সময় অলস হয় না অলসতা ছাড়াই নিয়মিতভাবে প্রতিদিন তাহাজুদ পড়ে যে নেকি পায় একজন মানুষ মিসকিন এবং বিধবার প্রতি সুনজর রেখে সেই নেকি পায় তার পরের ব্যাখ্যা রসুল বলেন অসায়মে লাইফ তেরো একজন ব্যক্তি নিয়মিত শ্যাম পালন করে যে নেকি পায় যারা বিধবার প্রতি ভালো লক্ষ্য রাখতে পারে বিধবাকে দেখাশোনা করতে পারে মিসকিনকে আহার দিতে পারে তারা সে নেকি পাবে সম্মানিত দর্শক মণ্ডলী বিধবার প্রতি সুনজর রাখলে মিসকিনদের প্রতি সুনজর রাখলে এতিমদের প্রতি সুনজর রাখলে তাহাজুদের নেকি পাবেন শ্যাম পালনের নেকি পাবেন আর আল্লাহর পথে জেহাদের নেকি পাবেন আল্লাহ তুমি আমাদের এই সুন্দর আচরণের মাধ্যমে এত বড় বড় নেকির তৌফিক দান করো আল্লাহ আমিন সম্মানিত দর্শক মণ্ডলী এ বলে আমরা এ বিষয়ের সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি সুবানাক আল্লাহ হামদেকা আশাহাদ আল্লাহ ইলাহ ইল্লা আস্তাক ভেরক অতবিলাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা হেদায়াতের মূল সম্ভার আল কোরআন করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়ত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দিনী বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা শত্রুকে জয় করুন ঘৃণা এবং শত্রুতার মাঝে শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ তাআলা বলে দিয়েছেন পবিত্র কোরআনে সুরা ফুসিলাত সুরা নম্বর একচল্লিশ আয়াত নম্বর চৌত্রিশ হে নবী ভালো আর মন্দ কখনো এক হতে পারে না তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো তাহলে তুমি দেখবে যে যারা তোমার বিরোধিতা করে তারা তোমার পরম বন্ধু হয়ে গেছে শত্রুকে পরাজিত না করে বরং জয় করুন তাদের হৃদয় এবং মনকে জয় করুন বাংলা মানবতার সমাধান